চারিদিকে চলছে তুমুল লড়াই মানবতার করুণ আর্তনাদে ধরাতল বিষাক্ত হয়ে আসছে হিংস্র দানব বাহিনীর বুটির চাপে থেতলে যাওয়া নিষ্পাপ শিশুর আর্ত চিৎকারে প্রকম্পিত হচ্ছে বিশাল জগৎ লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার জালিম স্বৈরাচারীদের অত্যাচারে ক্ষত বিক্ষত হচ্ছে কোটি কোটি মুসলমান ঠিক সেই করুণ মুহূর্তে আর্তমানবতার মুক্তির দিশারি হয়ে সুর ও মূর্ছনায় মেতে উঠেছে রণাঙ্গন সাংস্কৃতিক গোষ্ঠী যারা মানবতার মুক্তির দূত হয়ে ছুটে যায় অতন্দ্র নিশীতে আর সুমধুর কণ্ঠে রচনা করে ইসলামী সঙ্গীত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী চলুন এবার মোরাই গিয়ে যাই সুরে সুরে দিকে দিকে ধ্বনি তুলে মোদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পানে اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ نامے میں شرب جادو شب نیری شرب و মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর নামে আছে সর্বজাদু সব নামেরই সর্বসেরা মানব জীবন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা আইন তো মানি না আল্লাহ ছাড়া আইন তো জানি না কোরআন ছাড়া আইন তো মানি না আল্লাহ ছাড়া আইন তো জানি না কোরআন ছাড়া আইন জীবনের সর্বসেরা আল্লাহর আইন কোরআন মোরে মানব জীবনের সর্বসেরা আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহর নামে আছে সর্বজাদু সব নামেরই সর্বসেরা মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা সমুদ্র সাগরে পেরিয়ে চলো খোদার আইনকে প্রসার কর সমুদ্র সাগরে পেরিয়ে চলো খোদার আইনকে প্রসার করো বিধানকে প্রসার করিতে সারাত লাগি মোরা পাগল পারা খোদার বিধানকে প্রসার করিতে শাহাদাত লাগি মোরা পাগল পারা আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহর নামে আছে সর্বজাদু সবার মেরি সর্বসেরা মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা প্রশাসক প্রশাসন মানি না মোরা আল্লাহর আইনকে মানে না তারা প্রশাসক প্রশাসন মানি না মোরা আল্লাহর আইনকে মানে না তারা প্রশাসক প্রশাসন মানি না মোরা আল্লাহ কে মানে না তারা আল্লাহ মানাতে সবাই আরি ওরা দিশে হারা আল্লাহ মানাতে সবাই আজি ওরা দিশে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহর নামে আছে সর্বজাদু সবার নামেরই সর্বসেরা মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা মুজাহিদ বলে তারা জিহাদ করে সত্যের লাগি তারা মারে মারে মুজাহিদ বলে তারা জিহাদ করে সত্যের লাগি তারা মারে মারে মুজাহিদ বলে তারা জিহাদ করে সত্যের লাগি তারা মারে মরে কারাগারে মুজাহিদে আছে যত সবাইকে আনবো ভেঙ্গে তালা কারাগারে মুজাহিদে আছে যত সবাইকে আনবো ভেঙ্গে তালা আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহর নামে আছে জাদু সব নামেরই সর্বসেরা মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহর নামে আছে সর্বজাদু সব নামেরই সর্বসেরা মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা মানব জীবনে কোরআন ব্যতীত দুনিয়ার সব কিছু সর্বহারা